উড়ন্ত সিন্দুক কি অপূর্ব দিন ছিল চমৎকার রাস্তা সুন্দর বাজার অপূর্ব সোনার বারান্দা দাঁড়াও একটা সোনার বারান্দা ও ওটা খুবই ধনী ব্যবসায়ীর বাড়ি এই গল্পটা যদি আমি তোমাদের না বলি সেটা তোমাদের খুব একটা লোকসান হবে না এটা ওই ব্যবসায়ীর ব্যাপারে নয় কিন্তু তিনি এই গল্পের খুব গুরুত্বপূর্ণ এক মানুষ দেখো ব্যবসায়ীর এত টাকা ছিল যে পুরো রাস্তাটা রূপো দিয়ে বাঁধিয়ে দিতে পারতেন কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী আর বুদ্ধিমান ব্যবসায়ী তিনি জানতেন টাকা কিভাবে খরচ করতে হবে আর কি করেই বা সঞ্চয় করতে হবে ওনার একটি ছেলে ছিল বয়সে তরুণ নাম স্পেন স্পেন খুবই কুঁড়ে ছিল খুবই কুঁড়ে জল খাবার দাও ধন্যবাদ সুপ্রভাত বাবা সুপ্রভাত পুত্র আশা করি ঘুম ভালো হয়েছে হ্যাঁ ঘুম ভালো হয়েছে সোনার চাদরটা সাধারণ চাদরের থেকে অনেক ভালো যদিও আমার মনে হয় চুনিগুলো খুলে নিতে হবে ওতে খোঁচা লাগছে স্পেন তোমার চুনি খচিত সোনার চাদর দরকার নেই কে এত ভাবে বাবা আমরা তো ধনী আজ তো আমি আমার বন্ধুদের জন্য একটা পার্টি দিচ্ছি আমি ওদের একজনকে একটা বড় নৌকো কিনে দিলাম ওরা এটা উদযাপন করতে চায় তুমি তোমার বন্ধুর জন্য একটা নৌকো কিনে দিয়েছ আর তারা ওটা নিয়ে আনন্দ করবে তোমার কাছ থেকে পয়সা নিয়ে এরা তোমার কিরকম বন্ধু স্পেন ওরা আমায় ভালোবাসে ওরা মনে করে আমি হলাম সর্বশ্রেষ্ঠ তোমার টাকার জন্য ওরা তোমায় ভালোবাসে সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করো স্পেন অন্যরা তোমার ব্যাপারে কিভাবে সেটা নিয়ে ভেবো না তুমি যেটা ভালোবাসো সেটা করো কিন্তু আমি সত্যি কিছু করতে চাই যাতে লোকে আমায় পছন্দ করে এটা কি কোনো ভুল জিনিস আহা আমি জানি না তোমাকে নিয়ে কি করব যাই হোক শোনো পুত্র তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে চিলে কোটার ঘরে একটা পুরনো সিন্দুক আছে ওটা কোনো সাধারণ সিন্দুক নয় স্পেন তুমি এখন বড় হচ্ছ তাড়াতাড়ি তুমি আমার সব সম্পত্তি পাবে এই সব কিছু তখন তোমার হবে আমি চাই যে তুমি আমায় কথা দাও যাই হোক না কেন যে পরিস্থিতি হোক না কেন তুমি কখনো ওটাকে হাতছাড়া করবে না আমার কথাটা বুঝেছ কথা দাও স্পেন আচ্ছা বাবা আমি কথা দিলাম কয়েক বছর কেটে গেল এক দুঃখজনক দিনে ব্যবসায়ী মারা গেলেন স্পেন ছিল তখন পূর্ণবয়স্ক সে তার বাবার জন্যে খুবই দুঃখিত ছিল শীঘ্রই সে তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য যোগ্য বয়সে পা দিল কি আমি এখন সব সম্পত্তি পেয়ে গেছি হ্যাঁ সোয়েন তুমি ওনার সব সম্পত্তি এখন পেয়ে গেছো মানে তোমার বাবার সব সম্পত্তি এখন তোমার হয়ে গেছে বুঝে শুনে খরচা করো সোয়েন কিন্তু বুদ্ধি স্পেনকে অনেকদিন আগেই ছেড়ে গেছে সে যথেচ্ছ আর অকারণে খরচা করতে লাগলো আর রোজ পার্টি দিতে লাগলো প্রত্যেক দিন তার বাড়ি নতুন করে সাজানো হতো তাই বাড়িটা প্রত্যেক দিন আলাদা দেখতে লাগতো বাড়িটা খুব দামি প্রাচীন জিনিস দিয়ে সাজানো হতো তার বন্ধুরা অভিভূত হতো আর সেটা স্পেনকে খুশি করত তার সব বন্ধুরা জানত স্পেন এখন খুবই ধনী আর সে তার ইচ্ছা মতো খরচও করতে পারে কিন্তু তার বন্ধুরা আর একটা জিনিস জানত যে স্পেনের একটা সুপ্ত প্রতিভা আছে সে ছিল গল্পকথক সে এমন গল্প বলতো যেরকম আর কেউ বলতে পারত না তার বলা শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে যেত আর সেই সময় আকাশ সাগর আর মহাসাগরের থেকে সব জল খেয়ে নিল আর বৃষ্টি তৈরি করলো বাহ দারুণ তো এক্সেলেন্ট তুমি বৃষ্টি এনে দিলে তুমি বৃষ্টি করে দিলে বন্ধু তুমি অনেক টাকা কামাতে পারবে গল্প কথক হিসেবে বন্ধু কিন্তু আমার কাছে তো টাকার কোনো অভাব নেই তুমি অবশ্যই অনেক টাকার মালিক কিন্তু এই টাকা তো সব সময় তোমার কাছে থাকবে না তাই না তুমি যা খরচ করছো সেটা কি তোমায় আয় করতে হবে না আহ পার্টির পরিবেশ নষ্ট করো না এখন বাদ দাও হ্যাঁ। আরো চলো চলো পার্টি করা যাক পার্টি করা যাক এইভাবেই কয়েক সপ্তাহ চলল হ্যাঁ মাত্র কয়েক সপ্তাহ কারণ শীঘ্রই সব টাকা শেষ হয়ে গেল স্পেন পুরনো জিনিসপত্র বিক্রি করতে শুরু করলো তার খরচ যোগাতে কিন্তু সে তার পার্টি বা বন্ধুদের জন্য খরচা করা বন্ধ করল না অবশেষে এমন একটা দিন এলো তুমি এখন নিশ্চয় অসম্ভব এখনো নিশ্চয়ই কিছু পড়ে থাকবে প্যাট্রিক আমার কাছে একটা গাড়ি চেয়েছে আমি নিশ্চিত আমি ওকে অন্তত এটা কিনে দিতে পারবো পারবো না না সোয়েন সব টাকা পয়সা শেষ তোমার আছে বলতে এই ড্রেসিং গাউন চপ্পল জোড়া আর এই পুরনো ট্রাঙ্কটা যদি এগুলো তুমি বেচেও দাও তাহলে বেশি কিছু পাবে না আহ সব টাকা পয়সা শেষ হয়ে গেছে আমার থাকার জন্য একটা বাড়ি অবধি নেই শোয়ার জন্য বিছানাও নেই আউচ এটা কি একটা চাবি খালি সিন্ধুকটার একটা চাবি পড়ে আছে বাহ এটা কি আমি কি স্বপ্ন দেখছি আমি কি মারা গেছি কিন্তু এটা স্বপ্নও ছিল না আর স্পেন মারাও যায়নি এটা কোনো সাধারণ সিন্দুক ছিল না এটা ছিল মন্ত্রপুত সিন্দুক এটা স্পেনকে পাহাড় সমুদ্রের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে চলল আর অবশেষে সিন্দুকটা এসে নামল তুরস্কে স্পেন সিন্দুক থেকে নেমে গাছের তলায় ওটাকে লুকিয়ে রাখল তারপর সে বাজারের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকলো ওখানে সবাই ড্রেসিং গাউন আর চপ্পল পরেছিল সুতরাং কেউ স্পেনকে সন্দেহ করল না এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরির পর সে একটা প্রাসাদ দেখতে পেল বাহ কি সুন্দর কত বড় বাড়ি একটা বাড়ি এখানে তুমি কি নতুন এটা বাড়ি নয় এটা একটা প্রাসাদ সুলতানা সুলতানা এখানে তাদের মেয়েকে নিয়ে থাকেন রাজকুমারী রাজকুমারী হ্যাঁ অবশ্যই কিন্তু সুলতানা সুলতানা রাজকুমারীর ব্যাপারে খুব সংরক্ষণশীল তারা কখনোই কাউকে সহজে রাজকুমারীর সাথে দেখা করতে দেন না আচ্ছা তাদের অনুমতি কার দরকার এবং সে রাজকুমারীকে দেখতে গেল রাজকুমারী তখন ঘুমিয়েছিল সে এত সুন্দরী ছিল যে স্পেন সেখানে বসে তাকিয়েই রইল স্পেনের ওকে দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু এরকম বেশিক্ষণ চলল না আহ কে কে তুমি ও চিৎকার করো না আমি আমি সোয়েন আমি আমি একজন দেবদূত এটাই হলাম আমি আমি হলাম তুর্কের একজন সিন্ধুক দেবদূত তুর্কের সিন্ধুক দেবদূত সেটা আবার কি এরকম কোনোদিন শুনিনি তো এইরকম আবার কিছু আছে নাকি কিন্তু আছে আমি তোমার সামনেই সেটা তোমার সামনেই দাঁড়িয়ে আছি এরকম ভাবে যদিও বা সেটা হয় তুমি কি করে ভাবলে যে আমার ঘরে ঢোকার অনুমতি আমি তোমায় দেব ওহ কি সাহস তোমার তুমি কে আমি তা পরোয়া করি না আমি তোমাকে গ্রেপ্তার করব তাও আবার এক্ষুনি না দয়া করো এরকম করো না আমি খুব দুঃখিত তুমি ঠিকই বলেছ আমার এটা করা উচিত হয়নি ক্ষমা করে দাও না আমাকে অনুরোধ করবে না বলো আমায় তুমি এখানে এলে কি করে ও ও আমি সিন্ধুকে করে উড়ে এলাম ওই চার থেকে ওখানে খুব সুন্দর সুন্দর জলপ্রপাত আছে আর হ্রদ আছে ঠিক তোমার চোখের মতন যেখানে তোমার চিন্তা মৎস্যকন্যার মতন সাঁতার কেটে বেড়ায় আর তোমার কপালটা তুষারাবৃত পাহাড়ের মতন ঠিক ওই রকমই আছে বলো তো রাজকুমারী তুমি কি সারস পাখিদের ব্যাপারে জানো যারা সুন্দর শিশুদের সমুদ্রের ওপার থেকে বয়ে আনে <laughs> বাহ অসাধারণ অসাধারণ গল্প বলতে পারো তুমি সত্যি বলছি রাজকুমারী তুমি কি আমাকে বিয়ে করবে কি তোমার সমস্যাটা কি আমাদের এইমাত্র আলাপ হলো আমার মনে হচ্ছে আমাদের দারুণ সময় কাটছিল হ্যাঁ দারুণ সময় কাটছিল এখন তুমি চলে যাও কিন্তু আমি তোমায় কেন বিয়ে করতে পারি না আমার গল্প তোমার ভালো লেগেছে তাই না হ্যাঁ আমার গল্পটা ভালো লেগেছে তুমি একটা কাজ করবে একদিন পরে এসে আমার বাবা মার সাথে দেখা করবে ওদের দুজনেরও না গল্প শুনতে ভীষণ ভালো লাগে বাবা ভালোবাসে মজার গল্প আর মা ভালোবাসে নীতি কথার গল্প তুমি গল্প শোনাবে ওদের তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি আহ ঠিক আছে শিগগিরই দেখা হচ্ছে রাজকুমারী স্পেন তার সিন্ধুকে করে জঙ্গলে চলে গেল সারাদিন সারা রাত সে একটা আদর্শ গল্প লেখার জন্য সময় ব্যয় করল সে এত খুশি আগে কখনো হয়নি এমনকি সে খাওয়া দাওয়াও করেনি বা ঘুমোয়নি শীঘ্রই সুলতান আর সুলতানার সাথে তার দেখা করার দিন চলে এলো সে সম্ভ্রম আর অনেক উদ্দীপনা নিয়ে প্রাসাদে ঢুকলো রাজকুমারী তাঁদের আগেভাগেই জানিয়ে রেখেছিল এই সিন্দুক দেবদূত আর তার অসাধারণ গল্পের ব্যাপারে তারা আর ধৈর্য রাখতে পারছিলেন না সুলতান আর সুলতানাকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই ও আচ্ছা আচ্ছা <laughs> তাহলে তোমার গল্প শুরু করো একদা কিছু দেশলাইয়ের কাঠি ছিল এখানে তোমাদের নতুন দেখে মনে হচ্ছে কোথা থেকে এসেছো তোমরা আমরা হলাম দেশলাইয়ের কাঠি আমরা এসেছি বিখ্যাত পাইন গাছ থেকে আমরা ছিলাম ধনির থেকেও ধনী আমরা সারা বছর সবুজ থাকতে পারতাম পাখিরা এসে আমাদের গান শুনিয়ে যেত তারপরে একদিন এলো কাঠুরে আমাদের কেটে নিয়ে চলে এলো সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়লাম আমাদের কোনো অসম্মতি ছিল না সবার দেখা দরকার আমরা কত রাজকীয় ছিলাম যে আমাদের পরিবারের মূল অবলম্বন সে এখন জাহাজ হয়ে গেছে দরকার পড়লে সারা পৃথিবী সে ঘুরে বেড়াতে পারে আর আমরা এখানে এসেছি মানুষের কাছে আলো জ্বালাতে বলতে গেলে এটা খুব দুঃখের কাহিনী গোটা পরিবারটাই ভেঙে চুরমার হলো তুমি যা সেটা নিয়েই তুমি খুশি থাকার চেষ্টা করো এত দুঃখ করে তোমার কোনো লাভ নেই এখন দয়া করে চুপ করো তুমি দেশলাই বাক্স তুমি আমাদের ব্যাপারে ঈর্ষান্বিত আমরা সবাই জানি কেউ তোমার দিকে তাকাবেও না যখন আমরা এখানে এসেছি তুমি বয়স্ক তোমাকে ওদের এখন দরকার নিয়ে আগুন জ্বালাতে আমার ইচ্ছে হয় আমার জীবনটা যদি এরকম আকর্ষণপূর্ণ হতো ওরা যখন আমাকে পরিষ্কার করে আমার গা চুলকোতে থাকে এখন যারা এখানে আছে আমি শুধু তাদের গল্পগুলো শুনতে থাকি চুপচাপ বসে ও একটা কথা জানো সবাই আমাদের মতো ভাগ্যবান হয় না সত্যি বলছি তোমাদের পুড়তে দেখাটা না ভীষণ মজার একটা বিষয় হবে কি ওটা বলো না খুব ভয়ঙ্কর কথা ওইটা ওর কথায় কান দিও না ওটা একটা দারুণ ব্যাপার হবে ভীষণ সুন্দর ব্যাপার হবে আমি ওটা বলতেই চাইনি আর তখন হঠাৎ একজন পরিচারিকা ঘরে ঢুকলো সবাই একেবারে চুপ করে গেল সে স্টোভে একটা পাত্র বসালো আর তার নিচে আগুন জ্বালাবার জন্য কিছু খুঁজলো দেশলাইগুলো আশা করছিল যে যেন তাদের নির্বাচন করে তারা সবাইকে খুশি করার চেষ্টা করত আর তখন এটা ঘটল সে পুরো দেশলাইয়ের গুচ্ছটাকে তুলে নিল একেবারে সব কটাকে একসাথে জ্বালিয়ে কাঠিটাকে ছুড়ে দিল আর তখন তারা সবাই একসাথে জ্বলে উঠল এখন তারা জানবে তখন তারা জ্বলে উঠল সুতরাং নীতি কথাটা হলো চারপাশে সবাইকে খুশি করার জন্য নিজেকে কিন্তু জ্বালিয়ে ফেলো না নিজের মতো থাকো একদম ঠিক <laughs> গল্পটা সত্যি অসাধারণ চমৎকার অসাধারণ গল্প শোনো বাবা জীবন এখন তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব ব্যবস্থা হয়ে যাবে চলো আনন্দ করা যাক উৎসবের দিনটা ছিল অসাধারণ রাতের আকাশে তারার মতো পুরো শহরে আলো জ্বলে উঠল ও ওদের খুশি করার জন্য আমার কিছু করা দরকার আকাশে আগুন জ্বালানো যাক দুবার না ভেবে স্পেন তার সিন্দুক ভর্তি করে আতসবাজি নিয়ে অনেক ওপরে উঠে গেল ওখান থেকে ওগুলো ফাটানোর জন্যে খুব সুন্দর লাগছিল কিন্তু হঠাৎই এ মা এ মা আমি এ কি করলাম আমি এখন রাজকুমারের সাথেও দেখা করতে পারবো না আহ ওরা ঠিকই বলেছিল সবাইকে খুশি করার জন্য নিজেকে জ্বালানোর দরকার নেই নিজের মতন থাকো স্পেন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেল সে বুঝতে পারল যে সত্যি সে তখন খুবই খুশি হয় যখন সে গল্প তৈরি করে লোককে শোনায় এর মতো আর কিছুই তাকে খুশি করতে পারেনি না টাকা না সিন্দুক না রাজকুমারী তখন থেকেই সে ঘুরে বেড়াতো আর সে যেটা সবচেয়ে ভালোবাসত সেটাই করত তখন থেকে সে হয়ে গেল স্পেন গল্পকথক